সানডে সাসপেন্স গান টান উত্তেজনা বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য স্মরণজিৎ চক্রবর্তীর লেখা অদম্য সিরিজের গল্প কিয়ারাস্কিউরো স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম উনিশে জুন উনিশশো ছিয়াত্তর বাটানগর কলকাতায় তার প্রথম ছোট গল্প উনিশ কুড়ির প্রথম সংখ্যায় প্রকাশিত হয় এবং প্রথম ধারাবাহিক দেশ পত্রিকায় অদম্য সিরিজ ছাড়া তিনি লিখেছেন অনেক জনপ্রিয় উপন্যাস যেমন পাতা ঝরার মরশুমে কম্পাস পাল্টা হাওয়া আলোর গন্ধ জোনাকিদের বাড়ি ইত্যাদি কিয়রাস্কিউরো গল্পটি স্মরণজিৎ চক্রবর্তীর জনপ্রিয় অদম্য সিরিজের প্রথম খণ্ড থেকে আমরা নিয়েছি শুরু হচ্ছে কিয়রোস্কিউরো প্রযোজনায় Ferryman and company walk on through the rain. Though your dreams be tossed and blown, walk on, walk on with hope in your heart, and you will never walk alone. You will never walk alone. ইউরোপের যে কোনো ফুটবল মাঠে এই গান খুব পরিচিত নিজেদের টিমকে সাহস যোগাতে গ্যালারি থেকে ফ্যানেরা একসাথে এই গান গায় বলে তুমি একা নও আমরাও আছি তোমার সঙ্গে মৃত্যুসজ্জায় শুয়ে বাবাও আমাকে এই একই কথা বলেছিলেন বলেছিলেন তুই একা হবি না কোনোদিন জানবি আমি আছি তোর সঙ্গে এখন ফাদার ফ্রান্সিসও এমন বলেন মা মারা যান আমার জন্মের সময় আর আমার বয়স যখন বারো তখন বাবার মৃত্যু হয় সেই থেকে আমায় আশ্রয় দিয়েছিলেন ফাদার ফ্রান্সিস তারপর বড় হয়ে যখন আমি পাহাড় ছেড়ে নেমে এলাম সমতলে তার আগে তিনি ছোট্ট একটা ছবি দিয়েছিলেন আমায় বলেছিলেন এটা রাখো তোমার বাবার তোলা ছবি তোমার বয়স তখন পাঁচ এটা সব সময় সঙ্গে রাখবে জানবে তুমি একা নও তোমার বাবা আছেন তোমার সঙ্গে আজ এই গধূলি আলোর নিচে দাঁড়িয়ে আমার বাবার কথা মনে পড়লো আমার ওয়ালেটে রাখা সেই ছবির কথা মনে পড়ল চারিদিকে খেলা দেখে বের হওয়া মানুষের ভিড়ে আর একা লাগলো না আমার মনে হলো বাবা বলছেন you will never walk alone Amsterdam অরিনার মতো দুর্দান্ত মাঠ ইউরোপে কমই আছে এখানে খেলা দেখা হলো একটা অভিজ্ঞতা কিন্তু আমি এই অভিজ্ঞতার জন্য এখানে আসিনি সামনে খেলা হলেও আমার মন ছিল না খেলায় বরং মনের ভেতর অস্বস্তি হচ্ছিল টেনশন হচ্ছিল রাইকার আসবে তো ঠিক সময় আমার হাতে নষ্ট করার মতো সময় নেই আর রিনা বোলেভার্ড থেকে জাউদেন ব্রিস্ট্রাট যেতে সাইকেলে কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে তবে আজ আঠেরো মিনিটে পৌঁছে গেলাম রাইকারের সঙ্গে খোলা জায়গায় বেশিক্ষণ থাকবো না কেউ আমাদের দেখে ফেলুক আমি চাই না রাইকারের কথা একটু বলি রাইকার একজন ফর্জার পুরনো মাস্টার পেইন্টারদের ছবি নকল করতে তার জুড়ি মেলা ভার তবে মাস্টার পেইন্টারদের মধ্যে ওর স্পেশালিটি হলো মনে আর রেমব্রান্ট ওর নকল করা রেমব্রান্টের ছবি দেখে কারো পক্ষে বলা সম্ভব না সেটা নকল না আসল রাইকার বলে যে জাল ছবি আঁকা হলো উন্নত মানের শিল্প এ কাজ সকলের পক্ষে সম্ভব নয় এই যে কাজটা ওকে দেওয়া হয়েছে সেটার কথাই ধরা যাক সম্প্রতি গোয়ায় খুঁজে পাওয়া রেমব্রান্টের আঁকা তার পুত্র টাইটাসের সাতাত্তর দশমিক ছয় তিন সেন্টিমিটারের ছবিটা নকল করতে রাইকারের প্রায় এক মাস সময় লেগেছে শুধু ছবির সরঞ্জাম জোগাড় করতে রাইকারের সঙ্গে ফোনে কথা বলার সময়ই জানতে পারলাম একটা ক্যানভাস জোগাড় করার জন্য ওকে খুব ঘুরতে হয়েছে রেমব্রান্টের সময় ব্যবহৃত রঙও জোগাড় করতে হয়েছে ওকে জোগাড় করতে হয়েছে সেই সময়ের ব্রাশ আর ভার্নিশও তারপরেও অশান্তি যায়নি প্রকৃত ছবিটাকে রেমরান যে পদ্ধতিতে এঁকেছিলেন সেভাবেই আঁকতে হয়েছে তারপর সেই সময় র্যামরান কী ধরনের সই করতেন তাও ছবিতে রাখতে হয়েছে এত করেও কিন্তু আমি জানি ল্যাব অ্যানালিসিস আর এক্স রে করলে ছবিটা যে নকল তা ধরা পড়বে অবশ্য নকলটা যাতে ধরা পড়ে সেভাবেই ছবি তৈরি করতে বলা হয়েছে আমাকে দূর থেকে রাইকারের ডিমের মতো মাথাটাকে দেখতে পেলাম রাস্তার উপর চেয়ার পাতা একটা রেস্তোরাঁয় বসে রয়েছে এনেছো ঠিক করে গুনে নাও ধুর বোকা তুমি বললেই হবে এক মিনিট এই now masterpiece of Rembrandt আরে নাও নাও আরে দেখো ঠিক হয়েছে কি না না হলে তুমি আমার হাত থেকে রেহাই পাবে বলে মনে হয় এবারে সত্যি তোমায় অ্যাডাম মনে হচ্ছে এমন ছদ্মবেশ নিয়েছ যে কারো বোঝারই সাধ্য নেই যে তুমি আসলে কে আরও একটা ছোট কাজ আছে পারবে I will try my best এই যে নকলটা আঁকলে ঠিক এমনই আরেকটা নকল আঁকতে হবে তোমায় তবে উইথ মডার্ন কালার্স ছবিটা দেখতে একরকম হলেই হবে আর বিশেষ কিছু ডিটেল দরকার নেই কেন ওই হেডলাইন ক্র্যাকগুলো বা পুরনো রং ক্যানভাস ম্যাটেরিয়াল দরকার নেই না দরকার নেই আর শোনো রায়কার এই দ্বিতীয় জাল ছবিটার কথা যদি কেউ জানতে পারে তাহলে অ্যাটলান্টিকের তলায় লোকালেও পার পাবে না তুমি বুঝেছো ওকে ওটা চিন্তা করো না ওটা সাত দিনে পেয়ে যাবে তুমি give me ring around that time ঠিক আছে আমি আসছি ডোন্ট ওয়ারি অ্যাডাম আমি আবার সাইকেলে উঠলাম রাতের অ্যামস্টারডাম আলোর গয়নায় সেজে উঠেছে রাউদেন ব্রিস্টারে ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা দূরে রেমরান মিউজিয়াম হাউস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তার পাশে রেমরান্ট কর্নার বাড়ির একপাশে বিশাল বড় সাইনবোর্ডে রেমরান্টের ছবি লাগানো ছবির তলায় লেখা celebrating four hundred years of Rembrandt ষোলোশো ছয় সালে জন্মানো পৃথিবী বিখ্যাত এই ডাচ আর্টিস্ট এই বাড়িতে কাটিয়েছিলেন তার জীবনের কিছু সেরা সময় সেই বাড়ির সামনে তারই আঁকা ছবির নকল হাত বদল হলো আজ সামনে অনেক কাজ পড়ে আছে আমার পিঠে ঝোলানো ছবিটা বদলে দেবে অনেকের ভাগ্য আমারও কি আচ্ছা ভাগ্য বলে কি সত্যি কিছু হয় ছায়ার মতন মানুষ আমি কেউ আমার সঠিক নাম জানে না অন্ধকার জগতে রোজ নতুন করে ভাগ্য তৈরি করতে হয় আমায় রাইকার আমায় অ্যাডাম বলে জানে কেউ আমায় জানে অদম্য সেন বলে আবার কেউ জানে সেন্ট অ্যান্টনি ব্রিস্টারের রাস্তা ধরে এগোতে থাকলাম আমার এই নতুন কাজের ফলে যে আমার ক্ষতিও হয়ে যেতে পারে তা আমি জানি তাই সতর্ক হতে হবে আমার কোনো চক্রবুহ তৈরির আগে তা কেটে বেরোবার পথও জানতে হবে আমায় আর ওই দ্বিতীয় নকল ছবিটাই হবে আমার চাবি কাঠি সামনের কঠিন দিনগুলোর আগে আমার এখন বিশ্রামের প্রয়োজন প্রয়োজন ঠান্ডা মাথায় গোটা ছকটা কষে ফেলা এই কাজে একটু ভুল হওয়া মানেই মৃত্যু তবু নিজের বাঁচার জন্য আমার ফান্ডিংয়ে চলা চারটে অনাথ আশ্রমের বাচ্চাদের বাঁচার জন্য আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতেই হবে মাস হল মনীষ উপাধ্যায় আমাকে সুধীর বেদীকে হারিয়ে এই খ্রিস্টি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে খ্রিস্টি ভারতবর্ষের সব থেকে প্রেস্টিজিয়াস কালচারাল সোসাইটি এবং সারা পৃথিবীর নানান কোম্পানির স্পন্সরশিপ পায় এই খ্রিস্টি ফলে এর প্রেসিডেন্ট যে আমার মতো কারোর হওয়া উচিত তাতে আশ্চর্যের কিছুই নেই কি বলো অনুপ হ্যাঁ সুধীরজি সেটা তো নিশ্চয়ই বছর খানেক আগে থেকে তো আটঘাট বেঁধেছিলাম এই পদের জন্য কিন্তু মনীষ উপাধ্যায় একদম ক্লিন সুইপ করে বেরিয়ে গেল তার উপর বোর্ডের সকলের সামনে প্রমাণ করল আমি নাকি টাকা দিয়ে ভোট কিনতে চেষ্টা করেছি তারপর থেকেই আমি এই প্ল্যান করা শুরু করি বুঝলে অনুপ আমার প্ল্যান সফল হলে আগামী পনেরো জুলাই শুধু প্রতিশোধ না সঙ্গে লাখ লাখ ডলার ঢুকবে আমার অ্যাকাউন্টে জানোই তো আমার তিনটে পছন্দের জিনিস আছে উইস্কি মানে আর পাওয়ার আর ক্রিস্টির প্রেসিডেন্ট হওয়ার জন্য যা খুশি করতে পারি আমি শুধু প্ল্যান মাফিক কাজটা যে করছে সে ঠিক মতো সব সেরে ফেললেই বাস জানো আমি নিজেও লোকটাকে দেখিনি সে নাকি কখনো সামনে আসে না I see I need to call him once hello be here সব প্ল্যান মতো এগোচ্ছে তো I don't want any error remember এর জন্য অনেক টাকা দিচ্ছি তোমায় সো কাজ হওয়া চাই গারেট এবার মানিশ উপাধ্যায় বুঝবে যে প্রেসিডেন্টের চেয়ারটা গাদ্দির নয় ওর ভিতর দিয়ে কুড়ি হাজার ভোল্টের কারেন্ট চায় যদি না হয় কাজটা যদি কোনো গন্ডগোল হয় মানে মনীষ যদি জেনে যায় সব সময় বাজে কথা বলো কেন অনুপ আমার plan foolproof Manish has to pay the price swine একটা ও জানে না আমায় কেউ মেরে বেরোতে পারে না আর একটা ড্রিঙ্ক বানাও তো today I will celebrate the downfall of Manish Upadhyay বহুদিন পর তোমাকে এত ভালো মুডে দেখছি সেই ফেব্রুয়ারির ইলেকশনের পর থেকে ইনফ্যাক্ট এ নাও ইয়োর ড্রিঙ্ক সুধীরজি আজ উঠি সাড়ে দশটা বাজলো বাড়ি ফিরতে হবে যা করবে ভেবেচিন্তে করো তুমি যা প্ল্যান করেছো তা ভয়ঙ্কর ধরা পড়লে তুম চুপ হি রহো তো আচ্ছা হ্যাঁ ভয় পেলে হবে সেই জন্যই কোনোদিন কিছু হবে না তোমার বাপ ঠাকুরদার পয়সায় বড় লোক হয়ে লেজ নাড়বে শুধু নেগেটিভ কথা না বলে এখন যাও let me enjoy my drink যাও হ্যালো তৈরি থাকো অনুপ আইয়ার কে সেটা সুধীর বেদিকে বোঝানোর সময় এসে গেছে গুড আফটারনুন আমি প্রফেসর গোকুল মিশ্র তোমরা নিশ্চয়ই জানো এবছর কিংবদন্তি পেইন্টার রেমব্রান্টের জন্মের চারশো বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে পনেরোই জুলাই রেমব্রান্টের জন্মদিনে আর্ট এক্সিবিশন ও মেলা হবে এখানে ক্রিস্টির আর্ট ডিপার্টমেন্টে তারই প্রস্তুতি চলছে মানব সভ্যতার ইতিহাসে শিল্পের কথা উঠলে যে কজন শিল্পীর নাম আমাদের আলোচনা করতেই হবে তাদের মধ্যে অন্যতম হলেন রেমব্রান্ড হল্যান্ডের লাইডেন শহরে রেমব্রান্টের জন্ম ওনার পুরো নাম রেমব্রান্ট হারমান জুন ভন রায় ওর বাবা ছিলেন শস্য পেশাই কলের মালিক যাকে আমরা বলি মিলার বাড়ির অবস্থাও ভালোই ছিল লাইডানের ল্যাটিন স্কুলে গ্রিক অঙ্ক ক্লাসিক্যাল লিটারেচার জিওগ্রাফি ও ইতিহাস নিয়ে পড়া শেষ করে তিনি লাইডানের ইউনিভার্সিটিতে বিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হন তবে ছবি আঁকার দিকে প্রবল ঝোঁকের ফলে পড়াশুনো বন্ধ করে দেন মাঝপথে রেমব্রান রেনেসা যুগের আর্ট সম্বন্ধে আগ্রহী হয়ে ওঠেন এবং তার থেকে অনেকটা প্রভাবিত হন এই দু সালে বসে ষোলোশো ছয় সালে জন্মানো একজনের কথা শুনে তোমরা বোর হচ্ছ না তো সারা ক্লাস একস্বরে জানালো যে তারা বোর হচ্ছে না ভালো লাগলো এই তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েদের দেখলে আবার এই বয়সে ফিরে যাবার লোক হয় সিমলার একটা স্কুল থেকে এরা Christie art and cultural society দেখতে এসেছে প্রফেসর গোকুল মিশ্র খুবই ব্যস্ত আপকামিং এক্সিবিশনটার প্রস্তুতি নিয়ে তবুও তারই ভেতরে নিজের স্পেশালাইজেশন অর্থাৎ শিল্পী রেমব্রান্ট নিয়ে দু চার কথা বলার সময় বের করেছেন উনি তারপর ষোলশো পঁচিশ সালে রেমব্রান্ট লাইডেনে ফিরে নিজের স্টুডিও খুলে কাজ শুরু করেন ক্রমশ তার নাম লোকে পোর্ট্রেট পেন্টার হিসেবে জানতে শুরু করে তার নানা ছবির মধ্যে the anatomical lecturer the Jewish pride. Titus at his desk আর কিছু সেলফ পোর্ট্রেট বিখ্যাত রিসেন্টলি গোয়া থেকেও রেমব্রান্টের আঁকা টাইটাসের আর একটা ছবি খুঁজে পাওয়া গেছে যা কৃষ্টিতে রেস্টোর করার কাজ চলছে এই টাইটাস হল রেমব্রান্ড ও তার স্ত্রী সাস্কিয়ার পুত্র টাইটাসের জন্মের পরের বছর সাস্কিয়ার মৃত্যু হয় আর সাতাশ বছর বয়সে মৃত্যু হয় টাইটাসের শেষ বয়সে নিঃসঙ্গ হয়ে অবহেলায় মৃত্যু হয় রেমব্রান্টের তবে তিনি মরে গেলেও তার ছবিগুলো অমর পিকাসোকেও প্রভাবিত করেছিল রেমব্রান্টের আঁকা ছবি রেমব্রান্টের পেন্টিংগুলোর বৈশিষ্ট্য হল আলো আর ছায়ার নিখুঁত এবং ইউনিক ব্যবহার সেই জন্যই এই ছবিগুলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পের মর্যাদা পায় আমি খুব সংক্ষেপে রেমব্রান্ড সম্বন্ধে তোমাদের বললাম এবার কিছু জানার থাকলে তোমরা আমায় প্রশ্ন করতে পারে আর বসে কাজ নেই অডিটোরিয়ামের শেষ বেঞ্চ থেকে উঠে বেরিয়ে এলাম চড়া করিডোরে তবে সেটুকু সময়ের মধ্যে শুনলাম একটা ছেলে জানতে চাইছে স্যার এই একটা ছবির দাম কত হবে <laughs> হেরাও এই বয়সে এখন টাকা পয়সার ব্যাপারটা বুঝে গেছে বিকেল সাড়ে তিনটে বাজে সন্ধে সাতটার আগে গোকুল মিশ্র সময় দিতে পারবেন না তাই এই সুযোগে হস্টেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নেব করিডোর থেকে মাঠে নামার সিঁড়িতে পা দিতে গিয়েও থমকে গেলাম সুন্দর মতো মেয়েটা হাত তুলে আমায় দাঁড়াতে বলছে দাঁড়ালাম এমন হাতছানি এড়ানো উচিত নয় আমি এখানে এসেছি চার দিন হলো তার মধ্যে এই মেয়েটাই চোখে পড়েছে প্রথমে চোখে না পড়ে যে উপায় নেই এমন টানা টানা চোখ নাকি মাইকেল অ্যাঞ্জেলো নিজে তৈরি করেছেন তবে আলাপ করার সুযোগ হয়নি এখনো বোধ এবার হবে মেয়েটা এদিকেই আসছে শুধু মেয়েটা নয় এলো আরও তিনজন এদেরও মুখ চেনা হস্টেলে আর এই ক্যাম্পাসে এদের দেখেছি কিন্তু পরিচয় হয়নি hi I am Kumuddhi Bisaria Neel I mean Nilambar the Bengali হ্যাঁ বাকিদের সাথে কুমি পরিচয় করিয়ে দিল প্যাট্রিক জফ ইটলি থেকে এসছে পূরব ঝা এসেছে বিহার থেকে আর হিরণ্য কার্লিকার এসেছে মহারাষ্ট্র থেকে কুমুদ্যুতি নিজে রাজস্থানের এক মাসের জন্য ওরা সকল এসেছে এই কৃষ্টিতে আর্টের উপর একটা ওয়ার্কশপে তুমি তো প্রফেসর গোকুল মিশ্রর জীবনী লেখার কাজ করছো তাই না হ্যাঁ ওর উপর অনেক আগেই এমন বই লেখার দরকার ছিল কিন্তু আমাদের দেশে বোধহয় গুণীদের কদর হয় না তা কেন তুমি তো লিখছো এত অল্প বয়সে হঠাৎ এমন জীবনী লেখার মতো বোরিং কাজ করছো জাস্ট জোকিং তোমায় তো হস্টেলে দেখেছি আমি তা কদিনের জন্য এসেছো মানে বায়োগ্রাফি লেখার জন্য ইনফো পেতে আর কতদিন লাগবে বলে মনে হয় প্রফেসর মিশ্র তো তেমনভাবে সময়ই দিতে পারছেন না পনেরোই জুলাই না গেলে কিছুই বলা যাবে না এই যে মিস্টার তুমি তোমার নাম আর ওয়ার অ্যাবাউট সিকিউরিটি ডিপার্টমেন্টে লিখিয়েছো মানে তুমি জানো না যে পনেরোই জুলাইয়ের মধ্যে কেউ যদি এখানে আসে তার ডিটেল আমাদের রাখতে বলা হয়েছে যাও এখনই সাউথ গেটে আমাদের অফিসে গিয়ে নাম ধাম সব লিখে এসো আর তোমরা পিকাসো রুজেটিরা নাম গোত্র সব লিখেছো তো লিখেছি তবে এর দরকারটা বুঝতে পারছি না আমরা তো আর্টিস্ট ওয়ার্কশপে এসেছি এমন প্রসিডিওর কেন আর্টিস্ট গত চার মাসে সিডনি অ্যামস্টারডাম প্যারিস আর নিউ ইয়র্ক থেকে রেনুয়া মোনে গগ্যা আর ক্লিম্প চুরি গেছে এখানেও রেমব্রান্টের অপ্রকাশিত ছবি রয়েছে আর চোরেরা যে ছোঁক ছোঁক করছে তাই সব নাম ধাম দরকার বুঝেছ আর তাছাড়া এই করিডোরটা তো কফি শপ নয় যে আড্ডা দেবে যাও তোমরা এখন এভাবে কথা বলছেন কেন ভদ্রলোক কি নামের ভদ্রলোক his name is Tamonash Roy এখানকার সিকিউরিটি চিফ অসভ্য ইতর একটা এমন করে কথা বলছে যেন আমরা সব চোর মুডটাই অফ করে দিল তোমরা হস্টেলে গেলে আমি তোমাদের লিফট দিয়ে দিতে পারি নো oh, থ্যাঙ্কস আমাদের একটা সেশন আছে সেখানেই যাচ্ছিলাম তুমি গোকুল মিশ্র জীবনী লিখছ শুনলাম বলে আলাপ করতে এলাম আচ্ছা আসি কেমন ওকে দেখা হবে হ্যালো হিরণ্য তোমার সাথে বোধহয় আগে দেখা হয়নি নামটা কিন্তু লিখিয়ে দিও সিকিউরিটি রেজিস্টারে রেমব্রান্টের ছবিটা ডিসপ্লে করা হবে ফিফটিন্থ জুলাই তার আগে সকলকে সজাগ থাকতে হবে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার দাম ছবিটার তমনাস রয়ের কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু এই হিমাচলের উপত্যকাতেও মধুর লোভে মৌমাছি এসে জুটবে সতর্কতা সবচেয়ে বেশি জরুরি হয়তো ছবিচোর ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে এখানে চারিদিকে পাহাড়ে ঘেরা বাটির মতো উপত্যকায় ক্রিস্টি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির ক্যাম্পাসটা এখান থেকে থার্মোকলের তৈরি মনে হচ্ছে এখন বর্ষাকাল তবুও বিশেষ বৃষ্টি হচ্ছে না পরিষ্কার নীল আকাশ জুড়ে সাদা মেঘ ছুঁয়ে রয়েছে পাহাড়ের মাথা এমন সুন্দর জায়গায় দাঁড়িয়ে আমার হঠাৎ ফাদার ফ্রান্সিসের কথা মনে পড়ল বহুদিন দেখা হয়নি ফাদারের সঙ্গে আমি কেবল সময় সময় ওর অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিই উনি বারণ করেন তবে ওনার আশ্রম এবং আরও অন্য অনাথ আশ্রমকেও টাকা দিই আমি সেখানকার শিশুদের সুস্থভাবে বাঁচার জন্য চাই টাকা অনেক টাকা আর এই টাকা ওই দূরে থার্মোকলের মতো দেখতে বাড়িটার মধ্যে থাকা একটা ছবি আমায় দেবে রাইকারের এঁকে দেওয়া দুটো ছবি সযত্নে রেখে দিয়েছি আমি আর সময় হলেই মার্চ মাসের প্রথমে এসবির ফোনটা পাওয়ায় আমি অবাক হইনি নানা ধরনের কাজ আমি করে থাকি সেই কাজের জন্য আমি মোটা টাকাও নিই তবে আমি কখনো ক্লায়েন্টদের সামনে যাই না ফোনে কথা সেরে বলি কাজ হয়ে গেলে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিতে নমস্কার আমার একটা জরুরি কাজ করে দিতে হবে আপনাকে ক্রিস্টি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটিতে পনেরো জুলাই রেমব্রান্টের একটা অপ্রকাশিত ছবি ডিসপ্লে করা হবে তার আগে সেটা রেস্টোরেশনের কাজ ওখানেই চলবে রেস্টোরেশন শেষ হবে নাইন্থ জুলাই আর display is on fifteen July ঠিক এর মাঝের দিনগুলোর মধ্যে ওই ছবিটা আপনাকে লুকিয়ে বের করে আনতে হবে আর তার পরিবর্তে প্লান্ট করতে হবে একটা হুবহু নকল ছবি আরেকটা কথা নকল ছবিটা এমনভাবে তৈরি করাবেন যাতে একমাত্র খুঁটিয়ে ল্যাব টেস্ট করলে তবেই বোঝা যায় যে সেটা নকল পারবেন না পারার মতন কিছু নেই ইম্পসিবল ইজ নাথিং আমি আপনাকে ছবিটার বড় দুটো ফটোগ্রাফিক প্রিন্ট পাঠাবো সেটা দেখে আঁকা যাবে নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু এর জন্য আমি পঁচাত্তর হাজার ডলার নেব ডান তবে পুরোটাই কাজের পরে দেব আগে নয় আপনাকে বিশ্বাস করতে পারি তো আপনি বিশ্বাস না ভাঙলে আমিও ভাঙব না সেই ডিলের ফল হলো এই ছবি রেমব্রান্টের আঁকা তার ছেলে টাইটাসের ছবির নকল রাইকা রেখে দেওয়ার পর চারজন ইউরোপীয় এক্সপার্টকে দিয়ে চেক করিয়েছি নকল ছবিটাকে তারাও বলেছে এমন দুর্দান্ত নকল তারা কোনো দিনও দেখেনি এখন শুধু অপেক্ষা রেস্টোরেশন শেষ হলেই আমি নেমে পড়ব কাজে কাজ আমার জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য পাহাড়ি নদীর ওপর পুরনো ইটের লাভার্স ব্রিজ পেরিয়ে এগোতে থাকলাম খ্রিস্টিতে ফিরতে হবে আমায় এই যে ক্রিস্টিতে রেমব্রান্টের অপ্রকাশিত ছবি এক্সিবিট করার প্ল্যানিং করেছেন তার জন্য উপযুক্ত সিকিউরিটির ব্যবস্থা করেছেন তো এখানে মানিশজি মানে আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন আপনি জানেন না গত বছর খানেকের মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নানান ভ্যালুয়েবল ছবি চুরি হয়েছে তাই জানতে চাইছি এখানে নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক তো অফকোর্স তমন আশ্রয়েছে রয়েছে he is very good in security matters Tamonash Roy ওই হাম্বাক খিটখিটে লোকটা mister Upadhyay this is not a joke রেমব্রান্টের ছবিটা এখান থেকে চুরি হলে ক্রিস্টির ভীষণ বদনাম হবে আপনার তো দায়িত্ব আছে একটা প্লিজ প্লিজ আমাকে আমার দায়িত্ব শেখাবেন না দায়িত্ব কথাটা আসলে আপনার মুখে মানায় না আমার সিকিউরিটি যথেষ্ট টাইট আপনি আমায় পার্সোনাল অ্যাট্যাক করছেন কেন আর শুধুমাত্র তমনাশ রায়ের উপর ভরসা করছেন আপনি বোঝেন আদৌ রেমব্রান্টের আঁকা ছবির গুরুত্ব আর শাট আপ রেমব্রান্টের ছবি গ্র্যান্ড গ্যালারির ছতলায় রাখা বাইরে থেকে হেভিলি গার্ডেড ওর একদিকের কাঁচের দেয়ালটা লেজার রে দিয়ে স্ক্রিন করা তাছাড়া একজন এজেন্ট ইন্টারপোল থেকেও এখানে আছে অবভিয়াসলি ইন ডিসগাইজ ইন্টারপোল হঠাৎ yes Patrick Joff workshop attend করতে এসেছে বোঝাই গেছে অপ্রকাশিত এই র্যামব্রান্ট মানুষের কৌতূহল বাড়াচ্ছে ইন্টারপোলের কাছে খবর আছে যে ছবিটা টার্গেট হতে পারে হল্যান্ডে একজন আর্ট ফৌজার ধরা পড়েছে তার থেকেই নাকি পুলিশ জানতে পেরেছে যে এই ছবিটাও চোরদের টার্গেটে আছে তাই তারা জফকে পাঠিয়েছে তবে ব্যাপারটা কেউ জানে না আর মনে রাখবেন কথাটা খ্রিস্টির ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যেই যেন থাকে বুঝলেন এমন করে বলছেন কেন আমরা কাকে বলবো খ্রিস্টির ভালোটা আমাদেরও মাথায় আছে অ্যান্ড আমার ইন্টেগ্রিটি নিয়ে নিশ্চয়ই সন্দেহ নেই আপনার বিশ্বাস আপনাকে মনে নেই আগের ইলেকশনে কি করেছিলেন তারপরেও কোন মুখে সব কথা বলছেন আপনি এই ম্যানেজিং কমিটির রুলিং গ্রুপ আর অপোজিশনের মধ্যে যাতে স্বচ্ছতা বজায় থাকে তাই এই খবরটা আপনাকে দিলাম আমি না হলে দিতাম না চলো অনুপ কোথা বাড়িয়ে লাভ নেই Sudhir ji come down please come down এই ইন্টারপোলের লোকটা জফ ফালতু ঝামেলা যদিও ওকে সরানোর লোক আমার আছে সিজার মাই ব্যাকআপ প্ল্যান তবে ওকে প্রাণে মারা যাবে না জখম করে সিন থেকে সরিয়ে দিতে হবে এন্ড এমনভাবে করতে হবে যাতে মনে হয় it's an accident Caesar backup plan কিন্তু ছবি সরানোর কাজটা তো অন্য লোক করছে হুম পদম্য সেন করছে আমি খবর নিয়েই ওকে কাজে লাগিয়েছি এসব কাজে he is consider to be the best কিন্তু ওরও ব্যবস্থা করা হবে পঁচাত্তর হাজার ডলারটা একটু বেশি চেয়ে ফেলেছে ও তুমি আর ও সব নিয়ে অত ভেবো না leave the real work to the grown ups হ্যাঁ chiaroscuro. প্যাট্রিক হয়তো ভালো বলতে পারবে এর মানে ওর দেশের কথা থেকেই তো এই শব্দটা এসেছে ঠিক খিয়ারোসকিউরো শব্দটি ইটালিয়ান এর মানে ক্লিয়ার ডার্ক আলো ছায়াও বলা যেতে পারে রেমপ্রান্টের ছবিতে এর গুরুত্ব অপরিসীম আলোকে ছবির চরিত্র করে তোলাটা রেমব্রান্টেরই ফটে বলা যেতে পারে কি অসাধারণ তার আলো ছায়ার কেরামতি বারবার মনে হয় যেন আমাদের জীবনেরই রিফ্লেকশন হুম এই ছবিটাতেও সেই আলো ছায়ার খেলা রয়েছে কি বলছো পুরব তোমরা দেখেছো হ্যাঁ গোকুল স্যারের সঙ্গে আমাদের দরকার ছিল বলে ল্যাবে গেছিলাম জানোই তো ওখানে ছবিটার ওপর থেকে বহুকালের জমা ধুলো সরিয়ে তাকে রিস্টোর করা হচ্ছে সেখানেই ছবিটা দেখলাম আমরা তবে স্যার বেশিক্ষণ থাকতে দেননি লাকি পিপল আমি এখনও দেখতে পাইনি ছবিটা প্রফেসর মিশ্রকে যখন ইন্টারভিউ করার সময় পাই তখন উনি হয় ওনার চেম্বারে থাকেন নয় লাইব্রেরিতে তবে রিকোয়েস্ট করেছিলাম ছবিটা দেখার উনি বলেন সময় মতো দেখার সুযোগ পাবে তোমরা সত্যিই লাকি উনি যে সাবধান হবেন সেটাই তো স্বাভাবিক রেমব্রান্টের যে কোনো ছবিরই দাম আকাশ ছোঁয়া এটারও নিশ্চয়ই অনেক দাম হবে তবে দাম দিয়ে কি সব কিছুর মূল্যায়ন হয় ইয়ার রাইট হিরণ্য হয় না তো কিন্তু সেটা কজন বোঝে বলো তবে এই ছবিটা কিন্তু দারুণ ছেলে টাইটাসের একটা ছবি Titus at the desk Rotterdam মিউজিয়ামে আছে ষোলোশো সালে আঁকা এখানের এই ছবিটা কিন্তু তারও কয়েক বছর পরের বোধহয় ষোলোশো আটান্ন সালের টাইটাস এখানে উদাস হয়ে জানলার বাইরে তাকিয়ে আছে জানলা দিয়ে নিসর্গও দেখা যাচ্ছে এমন একটা ছবি যে কিভাবে গোয়া থেকে পাওয়া গেছিল কে জানে এসব ছবি দেখলে আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে সে তুমি সজারু হতেই পারো পূরব ঝা কিন্তু আর একদম এখানে বসে থাকা যাবে না রেমব্রান্ট নিয়ে অনেক বাতলা হয়েছে এবার যাও হোস্টেলে যাও কেন যাব আমি বলছি তাই ওঠো তোমরা ঠিক আছে আমরা যাচ্ছি শোনো ফার্দার এখানে কেউ ঘোরাঘুরি করবে না এই সময় ছাড় তো লেটস গো ব্যাক লোকটা ভীষণ রুড সুযোগ পেলে এমন দেব না বুঝবে তখন এই ক্রিস্টির ক্যাম্পাস কি ওর বাপের আমরা এখানে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে এসেছি আর একটা বেসিক বয়সও তো হয়েছে আমাদের ও কেন এরকম ব্যবহার করবে I will complain against him ছাড় না ওকে নিয়ে ভেবে কাজ নেই এই রে আমি মোবাইলটা বোধহয় ক্যান্টিনে ফেলে এসছি ক্যান্টিনে হ্যাঁ তোমরা এগো আমি আসছি এখান থেকে হস্টেলটা হেঁটে চার পাঁচ মিনিট রাস্তার ধারে সারি সারি গাছ আর ঝিম ধরা সোডিয়াম ভেপার লাগানো ল্যাম্প থেকে এক অদ্ভুত আলো আধারি তৈরি হয়েছে চারিদিকে আর এর মধ্যে ওই মেন বিল্ডিংয়ে একটু একটু করে জেগে উঠছে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এক ছবি বাবার আঁকা তার সন্তানের ছবি চারিদিকটা হঠাৎ একটু বেশি নিস্তব্ধ মনে হলো পিছন ফিরে দেখলাম হিরণ্য প্যাট্রিকে চলে যাওয়ার পথের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে done and dusted syringe push করে ওকে পাহাড়ে টেনে তুললাম অজ্ঞান তো হয়েই ছিল তারপর ওয়ান পার্সন ডাউন ইভেন্ট আজ মেঘ করে আছে খুব উপত্যকা থমথম করছে বৃষ্টি নামবে যে কোনো সময় কফি শপের জানলা দিয়ে দূরের পাহাড়গুলোকে অদ্ভুত মায়াবি লাগছে মনে হচ্ছে সত্যি ওগুলো পাহাড় তো নাকি মেঘ এই থমথমে আকাশ যেন খ্রিস্টির পরিবেশকেই রিফ্লেক্ট করছে কি করে যে এমনটা হলো এখন আমি বুঝতে পারছি না গতকাল রাতে যখন প্যাট্রিক ক্যান্টিনের দিকে গিয়েছিল মোবাইলটা আনতে তখন কি বুঝতে পেরেছিল এমনটা ঘটবে রাতে প্যাট্রিক ফিরেছিল কিনা সেটার খোঁজ করিনি কেউ সকালে ক্রিস্টি ওয়ার্কশপে আসা কিছু ছেলে মেয়ে পাহাড়ের খাদে একটা বড় গাছের গোড়ায় প্যাট্রিকের শরীরটাকে আটকে থাকতে দেখেছিল ক্রিস্টির ক্যাম্পাসে খবরটা ছড়াতে সময় লাগেনি একদম আধ ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্সে প্যাট্রিককে পাঠিয়ে দিয়েছিল সিমলায় শুনছি এরপর দিল্লিতে পাঠানো হবে ওকে প্যাট্রিককে অ্যাম্বুলেন্সে তোলার সময় দেখেছিলাম আমি মাথার বাঁ দিকটা থেঁতলে গিয়েছে কলের বোন যেভাবে উঁচু হয়ে আছে তাতে নিশ্চিত যে সেটাও ভেঙেছে এছাড়া পায়ের অবস্থাও শোচনীয় কিভাবে এমন মারাত্মক জখম হলো প্যাট্রিক ও তো যাচ্ছিল ক্যান্টিনে সেখান থেকে পাহাড়ে গেল কেন পুলিশ এসে ঘুরে গেছে ক্যাম্পাস থেকে তবে তারা ঘটনাটা অ্যাক্সিডেন্ট বলেই প্রমাণ করতে চাইছে কারণ যদি কোনো ক্রিমিনাল কেস তৈরি হয় তাহলে জল অনেক দূর গড়াবে প্যাট্রিকের দেশের হাই কমিশন ব্যাপারটা ছাড়বে না সহজে তাই পুলিশ সেফ খেলে বলে দিয়েছে অ্যাক্সিডেন্ট তবে তমনাশ রয় কিন্তু ছাড়েনি এখন সে দাপিয়ে বেড়াচ্ছে ক্যাম্পাসে তার বদ্ধমূল ধারণা হয়েছে যে এর পিছনে অন্য গল্প আছে কফি শপে বসেও এই সব ভাবনাই মাথায় আসছে আমার ওহ ওই তো কুমু আসছে হ্যালো নীল তমনাশ তোমায় ধরেছিল কি হলো কি দেখছো তমনাশ ধরেছিল তোমায় না এখনো ধরেনি তবে ধরবে নিশ্চয় এমন অবস্থায় ও কি আর ছড়ি ঘোরানোর সুযোগ ছাড়বে আমি কিন্তু একটা কথা ভাবছি হিরণ্য কাল রাতে কোথায় ছিল কেন আমি আমার ঘরের জানলা দিয়ে একজনকে বেরোতে দেখেছি রাতে হাঁটা চলা দেখে তো হিরণ্য বলেই মনে হলো তুমি বললে বলে মনে পড়ল কাল রাতে প্যাট্রিক ফোন আনতে ক্যান্টিনের দিকে চলে যাওয়ার পর হিরণ্য সেই দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল মানে দৃষ্টিটা এমন একটা কিছু ছিল যে মানে ওই যে গোকুল স্যার একটা মজার কথা শুনবে কি গোকুল স্যার নাকি ভীষণ কিপটে ওনার নাকি একটাই স্যুট একজোড়া লেদার শু আর একটাই চশমা আছে দেখো না রোজ কেমন ওই খয়েরি স্যুটটাই পরেন <laughs> সত্যি বলছি এত বড় মানুষ এত টাকা রোজগার করেন কিন্তু কিপটে মজার কথা না কে বলে এসব তোমাদের আর এই ব্যাপারটা সকলেই জানে তোমার লেখায় কথাটা কাজে লাগতে পারে বলে ইনফরমেশনটা দিলাম তো এখানে বসে গপ্প হচ্ছে আবার এসে গেছে কি বলতে চাইছেন কি Tamonash sir you people are so irresponsible কখন থেকে তোমাদের খুঁজছি জানো কেন খুঁজছেন কাল রাতে তোমরা কোথায় ছিলে কেন তোমরা কোথায় ছিলে বলো প্যাট্রিক যখন তোমাদের ছেড়ে ক্যান্টিনের দিকে গেল তখন তোমরা কোথায় ছিলে কেন বলবো এসব জিজ্ঞেস করছেন কেন প্যাট্রিকের এই অবস্থার পর তো মারা গেছে কি প্যাট্রিক যায়নি তো কারুর বিরুদ্ধে অভিযোগ করেছে তাও করেনি পুলিশ বলছে অ্যাক্সিডেন্ট সেখানে আপনি কে সিকিউরিটি চিফ মানেই কিন্তু প্রশ্ন করার অথরিটি নেই আপনার আমি কিছু বলবো না চলো নীল এভাবে পার পাবে না তোমরা ফাইনালি রেমব্রান্টের আঁকা ছবির থেকে কয়েক শতাব্দীর ধুলো সরে গেছে আজ ক্রিস্টির রুলিং বোর্ড আর অপোজিশন দুপক্ষকেই স্পেশাল ইনভিটেশন পাঠিয়েছে মানিস সবাই থাকবে ওখানে সিজার ওর কাজ করে দিয়েছে এর মধ্যেই এবার অদম্য সেনের পালা সুধীরজি যদি অনুষ্ঠান বাতিল হয়ে যায় ইটালিয়ান ছেলেটার যা হলো তুমি কি গাধা কিচ্ছু হবে না অ্যাক্সিডেন্টের সঙ্গে প্রোগ্রাম বাতিলের সম্পর্ক কি না মানে ওটা অ্যাক্সিডেন্টই তো না তো কি পুলিশ তো বলেইছে যে প্যাট্রিক জফ পাহাড় থেকে পা পিছলে পড়ে গেছিল অত রাতে পাহাড়ে কি করছিল ছেলেটা যা হয়ে গিয়েছে তা নিয়ে চিন্তা করো না অনুপ এ তো ভয় পাও কেন একদম নার্ভাস হবে না আমার প্ল্যান যেন গুবলেট না হয় আচ্ছা সুধীরজি ওই দেখো ওই দরজার ওপারেই সেই বিখ্যাত ছবি মেহগানি ফ্রেমের উপর স্ক্রু দিয়ে আটা প্লেক্সি গ্লাসের তলায় জলজল করছে টাইটাস স্যার ফোনটা জমা করে যাবেন হুম এলো স্যার আপনারও না মোবাইল দেব না আমি কেন মোবাইল নিয়ে ভেতরে গেলে কি হবে প্লিজ মিস্টার আয়ার যা নিয়ম তা তো মানতেই হবে না হলে না হলে মানে না হলে মানে কি আমি ক্রিমিনাল আমার দরকারি ফোন আসবে দেখুন আমি জানি যে আজ ক্রিস্টির বোর্ডের রুলিং আর অপোজিশন দুটো গ্রুপেরই সবাইকে স্পেশাল ইনভাইট দিয়ে ডেকে এনেছেন উপাধ্যায় স্যার কিন্তু স্যার স্ট্রিক্টলি এও বলে দিয়েছেন যে টপ মোস্ট সিকিউরিটির জন্য no mobile phones are allowed mobile না জমা রাখলে আপনাকে ঢুকতে দেব না শুধু আপনি না মোবাইল নিয়ে কেউই ঢুকতে পারবে না Upadhyay sir my foot I walk out in protest দরকার নেই ছবি দেখে গো টু হেল মন্দ হলো না আমার হাতে এই মুহূর্তে যে ছোট্ট রিমোট অপারেটেড যন্ত্রটা রয়েছে সেটা দেখতে অতি সাধারণ হলেও খুব কাজের এর নাম পিঞ্চর এই পিঞ্চর যন্ত্রটা আমি সিয়েরা লিওর এক অস্ত্র ব্যবসায়ী থেকে কিনেছিলাম যে কোনো ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মারকে এক মিনিটের জন্য অকেজো করে দিতে পারে এটা এতদিন পরে এটা কাজে লাগবে আমার একটু আগে এসবির ফোন এসেছিল এসবির আসল নাম আমি জানি না জানার দরকারও নেই ছবি গ্যালারিতে চলে এসেছে এবার সেটা সরিয়ে তার জায়গায় নকল ছবি টাঙানোর সময় এসেছে মাঝে আর মাত্র কয়েকটা দিন আছে এসবি বলেছে ছবিটা সরানো মাত্রই ওকে খবর দিতে ও লোক পাঠিয়ে আমার থেকে ওটা নিয়ে নেবে কিন্তু আমার সিক্স সেন্স বলছে এসবির মাথায় অন্য কিছু চলছে মনে হচ্ছে আমায় সাবধান থাকতে হবে ক্যাম্পাসে প্যাট্রিক জফের অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা মনে হচ্ছে আসলে অ্যাক্সিডেন্ট নয় দুর্ঘটনার জায়গাটায় আমি গেছিলাম যে জুতোর ছাপ ওখানে ছিল সেটা প্যাট্রিকের জুতোর নয় ওকে যখন হসপিটালে নিয়ে যাচ্ছিল ওর জুতোটা দেখেছিলাম আমি আমার সিক্স সেন্স ক্রমাগত ইঙ্গিত পাঠাচ্ছে আমায় এসবির গলা সন্দেহজনক লাগছে কাজ শেষ না করলে টাকা দেবে না বলেছে শেষ করলে দেবে তো মন ঘোরাতে পিঞ্চারটাকে দেখলাম এটাকে এক ফাঁকে গিয়ে ক্যাম্পাসের ট্রান্সফর্মার রুমে ফিট করে আসতে হবে গ্র্যান্ড গ্যালারিতে ঢোকার জায়গাগুলোতে লেজার লাগানো রয়েছে এক মিনিটের জন্য কারেন্ট বন্ধ না করতে পারলে কিছুতেই ওখানে ঢোকা সম্ভব না কাজ শেষ করে বেরোবার সময় আরেকবার কারেন্ট বন্ধ করাতে হবে এক মিনিট আমার জন্য যথেষ্ট আজকেও ফাদার ফ্রান্সিসকে ফোন করেছিলাম একলা ঘরে বসে বারবার ফাদারের কথাগুলোই এখন মনে আসছে কেমন আছেন ফাদার আমি ঠিকই আছি তুমি কি করছো আজকাল কোথায় আছো আমি একটা কাজের মধ্যে আছি ফাদার কেন এমন অন্ধকারে থাকো সৎপথে কি রোজগার করা যায় না সৎপথে রোজগার করলে চারটে অরফানেজে কন্ট্রিবিউশন করা যায় না ফাদার কিন্তু বাজে কাজ করে কতদিন চলবে যতদিনই চলুক কিছু বাচ্চা তো বাঁচছে এই টাকায় তাছাড়া অসৎ কাজ হলেও এই কাজে মনে জোর লাগে না সৎ হওয়ার জন্য মনের জোর দরকার হয় বেশি বুঝলে তোমার বাবা এসব দেখলে কষ্ট পেতেন ওয়ালেট থেকে ছবিটা বের করে বাইরে থেকে আসা অল্প আলোয় ধরলাম আমার পাঁচ বছর বয়সের ছবি ছবিতে আমি জানলা দিয়ে তাকিয়ে রয়েছি আনমনে আচ্ছা বাবা কখন তুলেছিল এই ছবিটা ছবিতে বাবা নেই কিন্তু কি জীবন্ত তার প্রেজেন্স বাবা কি আমায় এরকম কাজ করতে দেখলে কষ্ট পেত মনকে দুর্বল হতে দেওয়া যাবে না কাল পরশুর মধ্যেই কাজ ছাড়তে হবে আমায় তেরোই জুলাইয়ের মধ্যে এই উপত্যকা ছেড়ে বেরিয়ে যেতে হবে কথা চিন্তা করলেই আমার এত এম্বারেসড লাগছে না কি করে যে চশমাটা ভেঙে গেল ভিড়ের মাঝে ধাক্কা ধাক্কিতে চশমাটা হাত থেকে পড়ে গিয়ে আরে ছাড়ো কিছু হবে না তুমি তো জেনে বুঝে কিছু করনি পুরব আচ্ছা তুমি তো আমার পিছনে ছিলে দেখলে কে ধাক্কা মারলো আমায় ধাক্কা না আমি আমার নোট বইয়ে ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম আসলে আরে বাদ দাও না ওয়ার্কশপ শেষ হওয়ার পর রোজই এরকম ধাক্কাধাক্কি হয় ঘরের এক্সিটটা এমন ছোট আর স্যারের টেবিলটাও তো দরজারই কাছে বলো আর তাছাড়া সামান্য চশমা তো না মোটেই ওটা সামান্য চশমা নয় স্যারের একটাই চশমা ও ও স্যারের মাইজালি নেচার রাইট তা কে বললো একটাই চশমা আরে গোকুল স্যারই বিড়বিড় করছিলেন একটাই চশমা তাই ভাঙলো আবার বানাতে হবে ইস স্যার কি ভাবলো বলো তো আরে মন খারাপ করে লাভ নেই পুরো চলো বরং আজ একসঙ্গে লাঞ্চ করি সকলে লাঞ্চ হবে না আমায় একবার টাউনে যেতে হবে তার আগে ওই তমনাশ রয় ডেকেছে আমার ফিল আপ করা ফর্মে নাকি বাড়ির ঠিকানা লিখতে ভুলে গেছি ইউ পিপল এনজয় লাঞ্চ আসি তমনাশ লোকটাকে দেখলেই না মেজাজ খারাপ হয়ে যায় জাস্ট আ নিউসেন্স আরে আমরা অন্য জায়গা থেকে ইনভিটেশন পেয়ে এসছি এখানে উই নট ক্রিমিনালস এটা এমন করছে রাতে কোথায় ছিলে প্যাট্রিক তোমায় শেষ কি বলেছিল এই ফর্ম ভরো ওখানে যেও না বুলশেট oh, আরে শুধু তোমাদের সঙ্গেই নয় আমায় বলে কি এমন সাংবাদিকতা করো যে গাড়ি নিয়ে ঘুরে বেড়াও যেন ওর বাবার টাকায় তেল কিনে সেদিন ক্রিস্টির ম্যানেজমেন্টের একজনের সঙ্গেও তো ওই ভাদাদের উপক্রম হয়েছিল ওর হোয়াট এটা আবার কবে হলো আরে ম্যানেজমেন্টের কয়েকজনকে রেমব্রান্টের আঁকা ছবিটা দেখানোর অনুষ্ঠান ছিল ম্যানেজমেন্টের বাইরের লোক বলতেছিলেন ছিলেন এই গোকুল স্যার আর বায়োগ্রাফার হিসেবে আমি মোবাইল নিয়ে ঝামেলা লেগেছিল তমনাস আর অনুপাইয়ারের সে কি সিন এই লোকটাকে ইমিডিয়েটলি স্যাক করা উচিত হাই হিরণ্য হায় কুমু পূরব কোথায় কেন টাউনে যাবে বলল তো টাউনে আচ্ছা ছেলেটাকে কেমন মনে হয় তোমার কেন কি আবার মনে হবে তোমরা কি জানো প্যাট্রিক যে রাতে আহত হলো সেই রাতেও অনেকক্ষণ ঘরে ছিল না তোমায় সেটা কে বলল আমি জানি ও আমার ঘরে এসেছিল ওয়ার্কশপে আমার করা স্কেচগুলো দেখতে অত রাতে সো হোয়াট না না তা নয় আমার শুধু মনে হয় ইজ এ ফিশি গায় জেনো যে শুধু প্যাট্রিকের অ্যাক্সিডেন্ট নয় আরও কিছু অঘটন ঘটবে আর ঘটবে খুবই শিগগিরই anyway be on your guard সব ঘটছে বলো তো আরও কিছু কি ঘটতে চলেছে আমার ভয় করছে নীল চিন্তা করো না ইটল বি ওকে কাজটা সোজা গ্যালারির কাঁচের দেওয়াল প্রায় পঁয়তাল্লিশ ফুট নিচে পাহাড়ের ঢালের মতো নেমে গেছে একতলা অবধি একতলায় এই ঢালের মাঝে চৌকো করে কেটেই দরজা বানানো হয়েছে আমায় এই ঢাল বেই উঠতে হবে তিনতলার কাছাকাছি উচ্চতায় বাকিটা দেওয়ালের খাঁজে পা রেখে পৌঁছতে হবে কাচের দেওয়ালে স্টেনলেস স্টিলের পাত দিয়ে লাগানো কাজ খুলতে হবে অটোমেটিক স্ক্রুড্রাইভার দিয়ে তারপর রিমোট দিয়ে পেঞ্চার অ্যাক্টিভেট করলেই লেজার অফ হয়ে যাবে সেই সুযোগে ভেতরে ঢুকে পড়তে হবে ছবিটা স্ক্রু লাগানো প্লেক্সিগ্লাস থেকে বের করে পাল্টাতে লাগবে পাঁচ মিনিট মতো তারপর আবার পিঞ্চর লোডশেডিং লেজার অফ পেরিয়ে কাজ লাগিয়ে দেওয়া ডান অ্যান্ড ডাস্টেড রাতের অন্ধকারের সঙ্গে মিশে এগোতে থাকলাম ট্রান্সফর্মার রুমের দিকে পাহাড়ের একদম কোল ঘেঁষে এখানকার ইলেকট্রিক্যাল কন্ট্রোল জোন ক্যাম্পাসটা এত বড় যে যেতে সময় লাগবে এই সময় দুটো গার্ড থাকে ওখানে তবে দুটোই কুড়ের হত্য ঘুমোয় ট্রান্সফর্মারের নিচে ছোট পেঞ্চাটা লাগাতে সমস্যা হবে না আট মিনিটের মাথায় পাহাড়ের একপাশে কন্ট্রোল রুমে এসে পৌঁছলাম কাছের ঘরে একজন গার্ড যথারীতি ঘুমোচ্ছে অন্যজন নেই কোথায় লোকটা তারের গেট টপকে ভেতরে ঢুকলাম হামাগুড়ি দিয়ে দ্রুত এগিয়ে গেলাম মিটার পঞ্চাশেক দূরে ট্রান্সফর্মার রুমের দিকে দরজায় তালা আমি মাস্টার কি বের করে তালা খুলতে যাচ্ছিলাম কে শরীরে বিদ্যুৎ খেলে গেল আমার এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে নিচু হয়ে গড়িয়ে গেলাম পাশের ঝোপে শান্তি শান্তি দ্বিতীয় গার্ড প্যান্টের বেল্ট বাঁধতে বাঁধতে জড়ানো গলায় থেমে থেমে গান গেয়ে ফিরছে ক্লোজ শেফ গালি দিলাম নিজেকে আমায় আরো সাবধান হতে হবে যখন ইলেকট্রিক্যাল কন্ট্রোল জোন থেকে বেরোলাম তখন মেঘ আরও ঘনিয়ে এসেছে আকাশে ক্যাম্পাসের ভিতর ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোয় মনে হচ্ছে এই বিশাল দৃশ্যপট যেন সেই মাস্টার শিল্পীরই আঁকা আমি সেই কিয়ারস কিউরোকে ভেদ করে এগোতে থাকলাম রেমব্রান্ডকে পাল্টাতে হবে রাইকার দিয়ে গলাটা শুনে থমকে গেলাম গলাটা আমার চেনা ধীরে ধীরে পিছনে ফিরলাম আরে একে তো আমি চিনি হাত তুলে হিরণ্যর দিকে তাকিয়ে রইলাম তবে একটা বাছুয়া মুখোশ থাকায় ও আমায় চিনতে পারছে না কে তুমি কি করছো এত রাতে উত্তর না দিয়ে নিমেষে প্যান্টের পকেট থেকে লম্বা নলের মতো যন্ত্রটা বের করে সুইচ টিপলাম মেকানিক্যাল ডার্ট ট্রিগারে চাপ পড়া মাত্র একটা ইঞ্চি চারেকের ফোল্ডিং তীর গিয়ে লাগলো ওর শরীরে ন্যানো সেকেন্ডে কাটা গাছের মতন পড়ে গেল অজ্ঞান এগিয়ে গিয়ে তীরটা খুলে নিলাম ওর শরীর থেকে তুলে নিলাম পিস্তলটা একে কয়েকদিনের জন্য অকেজো করে দেওয়া দরকার হিরণ্যর পায়ের গোড়ালিটা কাঠ ফাটার মতো শব্দ করে ভাঙল ও বুঝতেও পারল না এবার ওর মানি ব্যাগ আর কলার চেনটা নিয়ে নিলাম ডাকাতির কনফিউশন গুলে দিতে হবে ঘটনায় তারপর ওকে গড়িয়ে দিলাম পাশের চড়া ড্রেনের ভেতর দেরি হলো কিছুক্ষণ কিন্তু তাও রাত বাকি আছে অনেকটাই কাজ পড়ে রয়েছে একজন পুত্র জানলা দিয়ে তাকিয়ে রয়েছে বাইরের দিকে বাইরে নিসর্গ বাইরে মুক্তি বুকের কাছে হাত দিলাম বাবা আছে আমার সঙ্গে এতদিন ছিল বাকিটুকুও থাকবে আচ্ছা পুরো এলো না তো আমি বলেছিলাম ওকে আসতে কিন্তু ও এলো না সরি হিরণ্য যাকে বাদ দাও হ্যাপি বার্থডে টু ইউ কি করে হলো এইসব there is no point in hiding any more I I am a private agent what agent মানে তুমিও এজেন্ট প্যাট্রিকও এজেন্ট গোকুল মিশ্র এজেন্ট নন তো তোমরা সকলেই আমাদের বন্ধু সেজে এসে আমাদের ওপর নজরদারি করছিলে আর আমরা বোকার মতো তোমাদের বিশ্বাস করে কাম নাও এটা ওর কাজ ও কি করবে বলো প্রসপেক্ট ইন্স্যুরেন্স রেমব্রান্টের ছবিটাকে ইনশিওর করেছে যদিও মনীষ উপাধ্যায় বলেছেন যে সিকিউরিটি টাইট তবুও ওরা সিক্রেটলি আমাকে এখানে পাঠিয়েছে এই সদ্য পাওয়া ছবিটার উপর অনেকের লোভ রয়েছে এটাকে গার্ড করা ইম্পর্ট্যান্ট কিন্তু কিন্তু তোমার এই হাল হলো কিভাবে পুলিশ যে বলল মাগিং তা কি সত্যি I was not mugged it was a cover up act চোরের লক্ষ্য ছিল ছবি ইলেকট্রিক্যাল কন্ট্রোল রুম থেকে বেরোতে দেখেছিলাম ওকে তারপর গ্যালারির দিকে এগোতে দেখে মাঝপথে ইন্টারসেপ্ট করি প্রায় কবজাও করে ফেলেছিলাম কিন্তু একটা পিং শব্দ শুনলাম তারপর এভরিথিং ওয়েন্ট ব্ল্যাঙ্ক ক্যান ফিরল ওই নার্সিংহোমে দেখো না পা ভেঙে দিয়ে আমায় অচল করে দিয়ে গেছে কিন্তু ছবি তো চুরি হয়নি তা তুমি চিনতে পেরেছিলে লোকটাকে না আর চিনব কি করে আগাগোড়া গাঢ় রঙের পোশাক পরেছিল লোকটা কিন্তু কেন চুরি করলো না তাই তো ভাবছি শোনো আজ আমরা যাই তুমি একটু রেস্ট নাও আর রেস্ট এবার চাকরিটা যাবে আমার অসুস্থ মা বাবার একমাত্র সম্বল আমি কিন্তু আরে ছবি তো চুরি যায়নি তুমি ভয় পাচ্ছ কেন হিরণ্য তাহলেও অর্থাৎ ছাড়ো সব আমরা আসি আজ ইউ টেক রেস্ট সাবধানে থেকো একটাই বাঁচো আর রেমব্রান্টের ছবিটা চুরি যায়নি তবে পুলিশের কিন্তু উচিত সিকিউরিটি বাড়ানো আর একটা কথা ভাবছিলাম ক্যাম্পাসে ডাকাত ঠুকলো কি করে তোমরা কাদের এজেন্ট আপনি এখানেও কি বলতে চাইছেন তমনাশ স্যার যে রেটে রোজ এজেন্ট বেরোচ্ছে তো গতকাল রাতে তোমরা কোথায় ছিলে চলো নীল ফালতু প্রশ্নের জবাব আমরা দেব না but I should know how dare you touch me scoundrel আমি তোমার বিরুদ্ধে চার্জ আনবো কুমু এসো ছাড়ো ছাড়ো ছাড়ো ছাড়ো আমার সঙ্গে এসো বাদ দাও বাদ দাও দাও প্লিজ তোমরা কি হিরুর বন্ধু হ্যাঁ আপনি হিরণ্য আমার ছেলে ও ভালো হয়ে উঠবে তো আপনি চিন্তা করবেন না ও ভালো হয়ে যাবে বিশেষ কিছুই হয়নি বলছো uncle don't worry Hiranya will be all right আর ওর চাকরি নিয়েও চিন্তা করবে না করছি না আমার ছেলে ভালো হয়ে উঠলেই হলো আসি কুমু তুমি ছাতাটা ধরো তো আমি একবার আসছি কোথায় যাচ্ছ হিরণুর বাবাকে একটা কথা বলার দরকার এসে গেছি চলো এবার তোমার জন্মদিনের কেক কাটি তুমি যে আজ আমার জন্মদিনের জন্য তোমার সিমলা যাওয়া পিছিয়ে দিলে তার জন্য থ্যাংক ইউ My pleasure. হ্যাঁ বলো তাই কখন না না ওখানে নয় ওই যে লাভার্স ব্রিজটা রয়েছে তার উপর দিয়ে ওই দিকে গিয়ে ডান দিকের রাস্তা ধরবে আর শোনো গাড়ি নেবে না গাড়িটা ব্রিজের এই দিকে মানে ক্যাম্পাসের দিকে রাখবে তারপর হেঁটে যেখানে বললাম সেখানে যাবে আমার লোক থাকবে ওখানে ওর হাতে জিনিস দিয়ে তোমার টাকা বুঝে নেবে ঠিক আছে হুম মনে থাকে যেন ছবিটা রোল করে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন প্রুফ কেসে নিয়ে আসবে ছবির যেন কোনো ক্ষতি না হয় নো রং মুভস যদি এখান থেকে নিরাপদে বেরোতে চাও তাহলে চালাকি করবে না আমি এই জায়গাটাকে হাতের তালুর মতো চিনি তোমায় না চিনলেও আমার লোক মারফত ঠিক বার করবো তোমায় <laughs> 4 हेलो हेलो हां যেরকম বলেছিলাম সেরকমইই গবে लवर्स ब्रिजের ওই পারে রেডি থেকো he is coming with the goods okay বুঝে গেছি গেম অন কি হলো এনি গুড নিউজ এটাও বোঝো না তুম গধে হো ক্যা আরে কাজ হয়ে গেছে রেমব্রান্ড হাফেস গ্যালারিতে যেটা ঝুলছে সেটা ফেক আমার লোক লাভার্স ব্রিজের ওইদিকে গিয়ে ছবি চোরের থেকে মাল তুলে আনবে তোমার লোক মানে সে আছে এবার শুধু দেখো কি হয় পরশু বিকেলে যখন টাইটাস বাই দ্য উইন্ডোর এক্সিবিশন হবে I will challenge the authenticity of the picture প্রথমে পরীক্ষা করে মনে হবে ছবিটা ঠিকই আছে কিন্তু তারপর এক্স রে করে ল্যাব টেস্ট করলে ধরা পড়বে যে ওটা খুব নিখুঁত একটা ফেক আমি তখন দেখতে চাই মনীষ উপাধ্যায়কে আমি চোর শালা ওকে মাটিতে মিশিয়ে দেব আমি বলবো ছবিটা হাফিস করেছে ওই আই উইল রুইন হেম আমায় যেমন সকলের সামনে হিউমিলিয়েট করেছিল আমিও তেমন সারা পৃথিবীর সামনে ওকে ছিঁড়ে খাবো দেখাবো ক্রিস্টির প্রেসিডেন্ট পদ আসলে কার জন্য ये लीजिए सुधीर जी I like this bitterness. Let's enjoy my victory. ড্রিঙ্কটা কি একটু কড়া হয়েছে সোডা দেবো আর একটু চুপ করো তো কেন ভুলভাল কথা বলছো এমন গরম লাগছে কেন নেভার মাইন্ড এটা বোধহয় টাকার গরম অরিজিনাল ছবিটার খদ্দের আমি পেয়ে গেছি বুঝলে <laughs> মিলিয়ন্স অফ ডলার্স কামাবো সঙ্গে জিতে নেব প্রেসিডেন্টস চেয়ার তোমাকেও দেব টেন পার্সেন্ট একেই বলে বুদ্ধি বুঝেছ অনুপ তোমার আছে কংগ্রেচুলেশন ভাইয়া ইয়া আই ডিজার্ভ আহ কি অনুপ তুই ইউ ডিজার্ভ টু ডাই এখন বুঝলে কি গাধা আমি গাধা আমি তো কিছুই পারি না তোমার ভিক্ট্রি 10%, millions of dollars. টাকার গরম নাকি <laughs> ওটা বিষের প্রতিক্রিয়া রেমব্রান্ড তোমার নয় আমার আর তিন মিনিটের মধ্যে তুমি শেষ হবে কিন্তু ততক্ষণে দেখো আমি কিভাবে তোমার ছবি ওড়াই হ্যালো হ্যাঁ পাখি ব্রিজের দিকে যাচ্ছে ওকে ব্রিজের ওপরেই থামিয়ে ওর পালক ছিঁড়ে নাও তারপর কথা মতো জায়গায় পৌঁছবে বুঝলে যেন ভুল না হয় আর কাজটা সেরে ফোনে খবর দেবে আমায় আমি অপেক্ষা করব এটা গাধা আসলে ছোট্ট কাজটা সেরে আসতে গিয়ে একটু সময় লাগবে বৃষ্টিতে সব কিছু আবছা হয়ে আছে ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদীর বুকে বেজে চলেছে বৃষ্টির শব্দ মনে হচ্ছে ঘষা কাচের ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমি দু হাত দূরে জিনিসও স্পষ্ট নয় আমি পিঠে ঝোলানো লম্বাটে কেসটা ঠিক করলাম এটা বেশ ভারী ফায়ার ও এক্সপ্লোশন রেজিস্ট্যান্ট ঠিক যেমন এসপি বলেছে আমি ভুর উপর থেকে নেমে আসা জল মুছলাম এরই মধ্যে সারা শরীর ভিজে গিয়েছে ব্রিজটা বেশ লম্বা দুপাশে ইট দিয়ে তৈরি রেলিং আছে তবে বাঁদিকে রেলিংয়ের মাঝখানটা ভাঙা এখান থেকেই নাকি দুজন প্রেমিক প্রেমিকা লাভ দিয়ে আত্মহত্যা করেছিল সেদিন থেকেই এই সেতুর নাম লাভার্স ব্রিজ আমি দ্রুত হাঁটতে শুরু করলাম আজ এসবির গলায় এমন কিছু একটা ছিল যে আমার মাথা বলছে সামনে বিস্তর গণ্ডগোল আছে আমি যথাসাধ্য সাবধান হয়ে আছি তবু বিপদ তৈরি করছে আবহাওয়া মধ্য জুলাইয়ের প্রবল বৃষ্টি আমি একবার ঘাড় ঘুরিয়ে দেখলাম না পিছনে রাখা আমার গাড়িটা দেখা যাচ্ছে না একদম ব্রিজটা যেন আজ বেশি লম্বা মনে হচ্ছে মনে হচ্ছে কেউ যেন রাবারের মতন টেনে লম্বা করে দিয়েছে পথ এই পথের শেষে অপেক্ষা করছে একটা বাঁক আর তার ওপাশে দাঁড়িয়ে রয়েছে এসপির লোক সে কি টাকা নিয়ে এসেছে নাকি ইজি ম্যান ইজি হাত তুলে দাঁড়াও না নড়বে না নইলে গুলি চালাতে হাত কাঁপবে না আমার পিছনের মানুষটাকে দেখার জন্য হাত তোলা অবস্থাতেই ঘুরলাম আমি প্রথমে মনে হলো শূন্যের মধ্যেই একটা বন্দুক ধরা হাত তাক করে রয়েছে আমার দিকে তারপর ক্রমশ গোটা মানুষটার অবয়ব নজরে এলো আমার কালো রেনকোট পরে রয়েছে মানুষটা মাথাটা রেনকোটের হুড দিয়ে ঢাকা থাকায় মুখ দেখা যাচ্ছে না গলার স্বর শুনে বুঝলাম মানুষটা আওয়াজ বদলে কথা বলছে পিছের ওইটা খুলে মাটিতে নামিয়ে রাখো আমি জানি আমার প্যান্টের ডান দিকের পকেটে মেকানিক্যাল ডার্টটা রয়েছে এটা একবার বের করতে পারলে না না হাত সামনে রাখো প্যান্টের পকেট থেকে কিছু বের করার চেষ্টা করলেই গুলি চালাবো তুমি আমায় মারতে পারবে না কেন তুমি আর যেই হও খুনি নও <laughs> এটা তোমার ভুল ধারণা আমি ঠিক গুলি চালিয়ে দেব কি ভেবেছ ছদ্মবেশে আছো বলে চিনতে পারবো না তোমায় কেসটা তাড়াতাড়ি খুলে মাটিতে নামিয়ে রাখো আর পাঁচ পা কিন্তু আমি নিরুপায় পিঠ থেকে কেসটা খুলতে খুলতে আমি আরও তিন পা সরে গেলাম রেলিংয়ের ভাঙা অংশের দিকে নামাও মাটিতে নামাও ওটা মানুষটা এবার এগিয়ে আসছে আমার দিকে রেনকোটের হুটটা কপালের অনেকখানি নিচে অব্দি নামানো কে এই লোকটা হাঁটা দেখে চেনা মনে হচ্ছে আমি আরও সরে গেলাম রেলিংয়ের ভাঙা অংশের দিকে নিচে বৃষ্টি বুকে নিয়ে ছুটে চলেছে নদী দাও নাও চালাও গুলি আমি নদীতে ফেলে দেবো এটা না তোকে কুকুরের মতো গুলি করে মারবো দেব হাতে রুকাতে লোকটা এগিয়ে এসে প্রায় ঝাঁপিয়ে পড়লো আমার ওপর ডাল সামলাতে না পেরে আমি পড়ে গেলাম আমার অর্ধেক শরীর ঝুলে রইল ভাঙা রেলিংয়ের নিচে লোকটা প্রায় ঝুঁকে পড়ে এক হাতে বিপজ্জনকভাবে বন্দুক তাক করে আছে আমার দিকে আর অন্য হাতে লম্বা কেসটা টানছে ধস্তাধস্তিতে খুলে পড়েছে আমার নকল চুল মুখের নকল চামড়া কিন্তু কে এই মানুষটা বৃষ্টি অল্প আলো আর ধস্তাধস্তিতে বুঝতে পারছি না ঠিক তবে এভাবে চললে আমি পড়ে যাবো এবার মৃত্যু নিশ্চিত আমি আচমকা পা গুটিয়ে লাথি চালালাম হোঁতা শব্দ করে লোকটা গড়িয়ে গেল পাশে আমি সেই সুযোগে উঠতে যাব কিন্তু তার আগেই লোকটা বন্দুক তা করলো আবার আমি স্থির হয়ে গেলাম লোকটার মাথার আবরণ ঘষে গিয়েছে আবছা আলো এসে পড়ছে ওর মুখে এইবার তুই শেষ কমনাশ রায় হ্যাঁ আমি এবার তুই ওঠা নিলে না আমার দম বন্ধ হয়ে এলো এই গলার শটটাও আমার চেনা প্লিজ ওকে মারবেন না দে দে কেসটা না হলে কিন্তু এবার ওই বিভ্রান্তিটুকুর জন্যই অপেক্ষা করছিলাম আচমকা মোচড় মেরে উঠে তমনুষের হাত ধরে টান মারলাম ও টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লো আমার হাতের বন্দুকটা কান ফাটা শব্দে গুলিও গেল ওর হাত থেকে ছিটকে ভাঙা রেলিং দিয়ে পড়ে গেল নিচে নদীতে তমনাসকে চাপতে ধরে কুমু এটা নিয়ে পালাও নাও পালাও তমনাশকে আমি ধরে রেখেছি সরি নীল তমনাশকে ছেড়ে দাও আমার হাত আলগা হয়ে খসে পড়ল তমনাশের শরীর থেকে দেখলাম কুমু পিস্তল তাক করে রয়েছে আমার দিকে তমনাশ উঠে দাঁড়িয়ে লাথি মারল আমায় ভোঁতা বুট এসে আছড়ে পড়লো আমার পেটে আমি যন্ত্রণায় কুঁকড়ে গেলাম ওভার কনফিডেন্স খুব খারাপ তোমায় প্রথমে আমি সন্দেহ করিনি কিন্তু পূরবকে ধাক্কা মেরে যেই গোকুল মিশ্র চশমা ভাঙলে অমনি সন্দেহ হলো আমার আর সেটা গাঢ় হলো যখন তুমি পূরবকে বললে কে ধাক্কা মেরেছে সেটা তুমি দেখোই নি ছবি পাল্টে দিলে সেটা যে গোকুল মিশ্রর ধরে ফেলার এক পার্সেন্ট চান্স আছে সেটাও তুমি রাখতে চাওনি তাই না গোকুল মিশ্রর কিপটেমির সুযোগ নিয়েছিলে তুমি তারপর গতকাল রাতেও যে তুমি বেরিয়েছিলে তা আমি দেখেছি আজ সন্ধেবেলা হিরণ্যকে দেখতে গিয়ে তুমি চাদরে ঢেকে রাখা বাঁ পায়ের দিকেই তাকাচ্ছিলে আজ সারাদিন তো তুমি হিরণ্যকে দেখোই নি তাহলে জানলে কি করে কোন পাটা ওর ভেঙেছে ওভার কনফিডেন্সই তোমায় শেষ করলো নীলাম্বর কিন্তু তমনাসের সঙ্গে তো তোমার ঝগড়া তো জি কয় দেখো তো কেমন বোকা বনলে তোমরা এখন এই রেমরান্ট আমাদের বুঝেছো আমি অবাক হয়ে কিছু বলার আগে আচমকা তমনাস ধাক্কা মারল আমায় এবার আমি টাল সামলাতে পারলাম না রেলিংয়ে ঠোকরকে পড়ে গেলাম এক হাত দিয়ে পাঁচিল ধরার চেষ্টা করলেও তমনাস লাথি মারল হাতে ব্রিজের নিচে পাহাড়ের ঢাল দিয়ে গড়িয়ে পড়তে লাগলাম ডিগবাজি খেয়ে পাটা যখন পাথরে লাগলো মনে হলো বোমা ফাটলো বোধ তবে ধাক্কার ফলে পড়ার গতি কমলো আর আমি ব্রিজের গায়ে গজিয়ে ওঠা একটা বুনো লতা কোনো মতে ধরে ঝুলে পড়লাম ব্রিজের নিচে ঝুলে রইলাম আমি পায়ে অসহ্য যন্ত্রণা হাতে জড়ি এখন আমার সম্বল আপুটা গেল তাহলে কুমু ছাতাটা খুলে ফোনটা বের করো খবরটা দিতে হবে মিস্টার আয়ারের ফোনটা রিং হয়ে যাচ্ছে না অনুপ স্যার তো এরকম করেন না উনি তো বললেন আমাদের কলের জন্য অপেক্ষা করবেন এখন ফোন ধরছেন না কেন স্ট্রেঞ্জ কিন্তু এখানে থাকাও তো ঠিক নয় ক্যাম্পাসে ফিরতেও না করেছেন মিস্টার আয়ার চলো টাউনের দিকে যাই ওখান থেকে না হয় চেষ্টা করব একবার কিন্তু যাবে কিসে নীলের গাড়ি ব্রিজের মুখে রাখা আছে গাড়িটাতে উঠে অনেক প্রেমের অভিনয় করেছি এবার এটাকে অন্য কাজে লাগানো যাক <laughs> Let's go! আমি ঝুলে রইলাম ব্রিজের নিচে পাটার যন্ত্রণা এবার ছড়িয়ে পড়ছে সারা শরীরে মাথাও অসাড় হয়ে আসছে নিচে বয়ে চলেছে নদী হাত ফসকালে মৃত্যু নিশ্চিত আমি জোর করে মাথাটা পরিষ্কার রাখতে চেষ্টা করলাম কুমু শেষ পর্যন্ত কুমু আমি কি অন্ধ প্রেমে পড়েছিলাম কি এটা তো বুঝতে পারিনি ওরা আমার গাড়িটা নিয়ে বৃষ্টির শব্দ ছাপিয়ে টাউনের দিকে এগিয়ে গেল সর্বশক্তি দিয়ে লতা বেয়ে উপরে ওঠার চেষ্টা করলাম একবার দুবার তিনবার না হাত ফসকাচ্ছে তবু চেষ্টা ছাড়লাম না উঠতে আমায় হবেই শেষ বিকেলের আলোয় গোলাপি হয়ে আছে উপত্যকা তার ভিতরে ক্রিস্টি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির ক্যাম্পাস আজ সেজে উঠেছে কারণ আজ পনেরোই July Rembrandt Harmenszoon van রাইনের চারশোতম জন্মদিন ক্রিস্টির ক্যাম্পাসে আজ ছোটোখাটো মেলা বসেছে দেশি বিদেশি নানা মানুষের ভিড় সেখানে রাস্তা দিয়ে আরও মানুষ আসছে গত রাতের বৃষ্টির পর আজ আবহাওয়া শুকনো সন্ধ্যের দিকে ভিড় আরও বাড়বে বলল কফি শপের মালিক ঘড়ি দেখলাম ছবির উন্মোচন হবে সন্ধে সাতটায় তার আগে আছে ছোটোখাটো কিছু অনুষ্ঠান সেন্টার থেকেও মিনিস্টাররা এসেছেন সিকিউরিটির ভীষণ কড়াকড়ি তার মধ্যে দুটো এমন ঘটনা ঘটে গেছে তমনাশার কুমদ্ধুতি যদি আমাকে ব্রিজ থেকে ফেলে না দিত তাহলে এই মিষ্টি ঠান্ডার ভিতর বসে আর কফি খেতে পারতাম না আমার সেই গাড়ি করেই তো পালিয়েছিল দুজনে বিস্ফোরণের পর কত দূরে পড়েছিল ওদের দেহ পুলিশের কথা অনুযায়ী পোড়া মাংসের টুকরো পাওয়া গিয়েছে কিছু আর গাড়িটাও প্লাস্টিকের বোতলের মতো তুবড়ে গিয়েছে শুধু গাড়িটার জন্য একটু মন খারাপ হচ্ছে কালো কাচ লাগানো গাড়িটা খুবই সুন্দর ছিল তবে জীবনটা তো বেঁচেছে এসবি নিশ্চয়ই ছবি নেওয়ার নাম করে মৃত্যু ফাঁদ পেতেছিল আমার জন্য তাই জন্যে ছবিটা আগুন ও এক্সপ্লোশন রেজিস্ট্যান্ট কেসে ভরে আনতে বলেছিল কিন্তু মৃত্যু এখনো অনেক দূরে বিপজ্জনকভাবে বেঁচে থাকলেও বেঁচে আছি এর মধ্যে আবার ক্রিস্টির ম্যানেজিং কমিটির দুই সদস্য মারা গিয়েছে সুধীর বেদির বাড়িতে তার নিজের লাশের সঙ্গে পাওয়া গেছে আনুপ আইয়ারের লাশও আনুপ আইয়ারের সঙ্গে তমনাসকে কথা বলতে শুনেছিলাম আর আনুপের সঙ্গেই তো পাওয়া গিয়েছে সুধীর বেদিকে সুধীর বেদি এসপি হুম হতেই পারে তবে এই পরপর দুটো ঘটনায় পুলিশ ভীষণভাবে নড়ে চড়ে বসেছে সেন্টার থেকে ইনভেস্টিগেশন টিমও এসেছে চারদিকে প্রচণ্ড কড়াকড়ি আর চেকিং চলছে তবু ক্রিস্টির অনুষ্ঠান কিন্তু বাতিল হয়নি ছবি উদ্বোধন পিছনো সম্ভব নয় রেমব্রান্টের চারশো বছর উপলক্ষে তাঁর আঁকা পুত্র টাইটাসের অজানা ছবি মানুষের সামনে আনার এক অনন্য সুযোগ আমি জানি মনীষ উপাধ্যায় এই সুযোগ ছাড়বে না এমন ছবি এক শতাব্দীতে বারবার খুঁজে পাওয়া যায় না ছবি কোন ছবি দেখবে মানুষ চারশো বছর উপলক্ষে কার ছবি প্রদর্শিত হচ্ছে রেমব্রান্টের না রাইকারের ফাদার ফ্রান্সিস বলেন মানুষকে বিশ্বাস করো তার উপর আস্থা রাখো কিন্তু জীবন অন্যরকম শিখিয়েছে আমায় শিখিয়েছে স্বার্থের জন্য মানুষ সব কিছু করতে পারে তাই এসপিকে বিশ্বাস করিনি আমি জানতাম এসপি আমাকে ঠকাবেই তাই তো দ্বিতীয় নকল ছবিটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম কুমুকে সত্যি সন্দেহ করিনি কুমুর প্রতি তো দুর্বল হয়ে পড়েছিলাম ওই মুখের দিকে তাকালে তো সব হেসে উলট পালট হয়ে যেত আর তাই অসাবধানও হয়েছিলাম যার খেসারত দিতে প্রায় প্রাণটাই চলে যাচ্ছিল তবে একটা ভুল করেছিল কুমু ভুল করেছিল তমনাস সুধীর বেদী সকলে তোমাকে তো চেনাই যাচ্ছে না ভাগ্যিস বলেছিলে বাপায় প্লাস্টার আছে এটা না দেখলে তো বুঝতেই পারতাম না দারুণ ছদ্মবেশ নিয়েছ তো এই নাও তোমার জিনিস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা টাকাটা ট্রান্সফার করতে হবে তো টাকা দাও এক minute please type your bank account number sure টাকা চলে গেছে It's all yours. থ্যাংক ইউ আমি আসি তবে সাবধান এলাকায় কিন্তু পুলিশ ঠিক ঠিক করছে বেস্ট অফ কফি শপের চারিদিকে চোখ বুলিয়ে নিলাম না কেউ নেই সাবধানে ব্রাউন পেপারের র্যাপারটা খুললাম তারপর তারপর মেলে ধরলাম সামনে সাতাত্তর বাই তেষট্টি সেন্টিমিটারে ধরে রাখা হয়েছে এক পিতার স্নেহ নিজের সন্তানের ছবি তিনি এঁকে রেখেছেন পরম মমতায় ছবির উপর আলতো করে আঙুল বুলালাম একদিন এখানে আঙুল ছুঁয়েছিলেন সেই গম পেশাই কলের মালিকের ছেলেটিও ইতিহাস যাকে ব্রান্ড নামে চেনে মুখ তুলে দেখলাম কফি শপের কাছের জানলা দিয়ে দেখা যাচ্ছে তাকে যিনি এই কাণ্ডের মূল কাণ্ডারি ভিড়ের ভিতর ঈষৎ ঝুঁকে তিনি হাঁটছেন তিনি না থাকলে তিনি সঙ্গে করে না আনলে এই ছবি পৌঁছতো না আমার কাছে এই ছবি ওই পাহারার ভেতর থেকে বের করতে পারতাম না যদি না তিনি সাহায্য করতেন ওই ওই চলে যাচ্ছেন তিনি তিনি গোকুল মিশ্র অ্যামস্টারডাম থেকে ছবি নিয়ে সোজা এই ক্রিস্টিতে চলে এসেছিলাম প্রৌড়ে ছদ্মবেশে ঘুরে দেখেছিলাম ক্রিস্টির ক্যাম্পাস ঘুরে দেখেছিলাম আশেপাশের পাহাড় ক্রিস্টির ইলেকট্রিক্যাল জোন আর গ্র্যান্ড গ্যালারি এখানেই যে রেমরানকে টাঙানো হবে সেই সময় গ্র্যান্ড গ্যালারি দেখে আমি বুঝেছিলাম একে ভেদ করা সম্ভব নয় তার উপর ওই লেজার বিম দিয়ে ব্লক করা কাচের দেওয়াল এটা দুর্ভেদ্য তখনই আমার মাথায় আইডিয়াটা আসে গোকুল মিশ্র জীবনী লিখব বলে আমি অ্যাপ্রোচ করি প্রফেসরকে বলি এর জন্য পাবলিশের টাকাও দেবে টাকা গোকুল মিশ্রর একমাত্র দুর্বলতা রাজি হয়ে যান প্রফেসর এক লাখ টাকা আগে ভাগেই ধরিয়ে দিই আমি এদিকে ছবি বদলের সময় এগিয়ে আসছিল আমি বুঝতে পারছিলাম গোকুল মিশ্রকে বলার সময় হয়েছে কিন্তু সংশয়ও ছিল প্রফেসর যদি রাজি না হন আমার প্রস্তাব শুনে একটু অবাক হননি গোকুল মিশ্র মিটিমিটি হেসে বলেছিলেন এক কোটি টাকা দিলেই কাজ হয়ে যাবে আমিও রাজি হয়েছিলাম বলেছিলাম দেবো তবে ছবি পাওয়ার পর কিন্তু ছবিটা পাল্টাবো কি করে ছবির সঙ্গে তো আমি একা হতেই পারি না চারিদিকে গার্ড থাকে তার দায়িত্ব আমার সকলের সামনেই আপনি ছবিটা বদলে দেবেন কিন্তু কেউ আপনাকে ধরতে পারবে না আচ্ছা ডি কয় যা করব না তা করার ভান তাতেই ভুলেছিল হিরণ্য কুমু এমনকি এসবিও একটা জিনিস আমি লাগিয়েছিলাম ট্রান্সফর্মার রুমে তবে সেটা পিঞ্চার নয় মোটেই যদি কেউ পিছু নেয় তাকে ভুল পথে চালিত করার জন্যেই এটা করেছিলাম আমি জানতাম হিরণ্যের মুখ দিয়ে ছবি চুরির ঘটনাটা ছড়াবেই কিন্তু আমি তো ছবি চুরির চেষ্টাই করিনি হিরণ্যকে আহত করে গ্র্যান্ড গ্যালারির ধারে পাশেও যায়নি সে রাতে লক্ষ্য ছিল ছবি চুরির ব্যাপারে হিরণ্যকে কনভিন্স করানো ওর উপর হামলায় হিরণ্য কনভিন্সড হয়েছিল তাই সহজ হয়েছিল কাজটা নার্সিংহোমে দেখতে যাওয়ার সেই রাতে কাজটা আরও সহজ করে দিয়েছিল হিরণ্যর বাবা কুমুকে গাড়িতে বসতে বলে ফিরে গেছিলাম বৃদ্ধের কাছে বলেছিলাম ছেলের চাকরির চিন্তা করবেন না আপনাকে কিছুক্ষণ পরে একটা জিনিস দিয়ে যাব আমি হিরণ্যকে দিয়ে দেবেন ওর ভালো হবে এসবির সঙ্গে কথা বলে বেরোনোর সময় নার্সিংহোমে গেছিলাম রাইকারের আঁকা প্রথম হুবহু নকল ছবিটা যত্ন করে গুটিয়ে একটা চিঠির সঙ্গে দিয়েছিলাম বৃদ্ধকে বলেছিলাম এটা সাবধানে পৌঁছে দেবেন হিরণ্যকে চিঠিতে লিখেছিলাম হিরণ্য তখন ছবিটা চুরি করলেও এখন বুঝেছি অন্যায় হয়েছে তাই ফেরত দিয়ে দিলাম তবে খুব সাবধানে এই জিনিসটা নিয়ে যাবে গোকুল স্যারের কাছে জানাজানি হলে ক্রিস্টির সঙ্গে তোমারও বদনাম হবে ক্রিস্টির গ্যালারিতে এখন যেটা ঝুলছে সেটা নকল পেন্টিং সেদিন রাতে চুরি করার সময় আমি আসলটাকে পাল্টে ওটা লাগিয়েছিলাম তুমি গোকুল স্যারকে বলো মনীষ উপাধ্যায়কেও বলো এই ছবিটা দিও ওরা যাতে আমার বদলে দেওয়া নকল ছবিটা খুলে তার জায়গায় লাগিয়ে দেয় এই আসল ছবিটা তুমি বাঁচবে ক্রিস্টি বাঁচবে রেমব্রান্টের ছবি বাঁচবে দেশের সম্মানও বাঁচবে পারলে আমায় ক্ষমা করো ইতি তোমার বন্ধু বন্ধু কে কার বন্ধু হিরণ্য হাতে স্বর্গ পেয়েছিল নিশ্চয়ই ছুপি ছুপি ছবিটা নিয়ে গিয়েছিল গোকুল মিশ্র মনীষ উপাধ্যায়ের কাছে সকলের সামনে আসল ছবিটা খুলে রাইকারের আঁকা হুবহু এক দেখতে নকল ছবিটা লাগিয়েছিলেন গোকুল মিশ্র আর আসলটা বাতিল হিসেবে রেখে দিয়েছিলেন নিজের কাছে সেটাই এখন আমার হাতে আর রাইকারের আঁকা দ্বিতীয় নকল ছবিটাকে এক্সপ্লোশন আর ফায়ার রেজিস্ট্যান্ট বাক্স করে এসবির লোককে পৌঁছে দিতে গিয়ে তাই নিয়ে কারাকারি মারামারি করে কতজনই না মারা গেল হ্যাঁ হাতের লাঠিতে ভর করে উঠলাম উফ স্লো and steady. সূর্যাস্তের শেষ আলোয় চকচক করছে ছতলার কাছের দেওয়াল তার ভিতরে নানা মানুষ জড়ো হচ্ছে একটু পরে মাননীয় মন্ত্রী উদ্বোধন করবেন ছবির ছবির রেস্টোরেশনের জন্য বাহবা কুড়বেন গোকুল মিশ্র প্রদর্শনীর জন্য প্রশংসা পাবেন মনীষ উপাধ্যায় আর আমি নীল না অদম্য সেন নাকি অ্যাডাম আসলে কে আমি কি আমার নাম পরিচয় বা কি আমি কেউ না আমি অদৃশ্য মানুষ এই ছবি নিয়ে এবার আমাকে উড়ে যেতে হবে ফিজি সেখানে একজন অনেক অনেক টাকা নিয়ে অপেক্ষা করছে টাকা অর্থ চারটে অনাথ আশ্রমকে ফান্ডিং করতে হয় আমাকে ক্ষুধার্ত শিশুরা ছবি বোঝে না শিল্প বোঝে না কেবল বাঁচার লড়াই বুঝে রবিনহুড হওয়ার চেষ্টা করো না আমি চেষ্টা করিও না ফাদার শুধু বাবার কথা মনে রাখি বুকের কাছে রেখে দিই বাবার তোলা জানলার ধারে দাঁড়িয়ে থাকা আমার ওই ছবি টাইটাসের ছবি কি অদ্ভুত না বিশ্ববিখ্যাত শিল্পী র্যামব্রান্ড আর আমার সামান্য বাবা কিভাবে যেন তারা এক হয়ে যান না যতদিন আমার সঙ্গে সঙ্গে বাবা ততদিন আমি একা নই খ্রিস্টির দিকে এগোনো মানুষের ভিড় ভেঙে উল্টো দিকে হাঁটতে লাগলাম মনে পড়ল বাবার শেষ কথা তুই একা হবি না কোনো দিন জানবি আমি আছি তোর সঙ্গে walk on with hope in your heart and you will never walk alone. সাসপেন্সে আজ শুনছিলেন কেয়ারাস্কিউরো রচনা স্মরণজিৎ চক্রবর্তী শ্রুতিরূপ উর্বশী মুখার্জি গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী অদম্যর ভূমিকায় অনিন্দ সেনগুপ্ত অন্যান্য ভূমিকায় অগ্নি সৃজন দীপ বসু সুপ্রতিম সিনহা ঐশানী লাহা সৌনক সান্যাল ইন্দ্রনীল ভাদুরী হরিদাস দে দেবপম দত্ত সুদীপ্ত চ্যাটার্জি সৌভিক ঘোষ সরকার সুব্রত দত্ত রবীন্দ্রনাথ জানা এবং প্রণয় মুখার্জি পর্ব পরিচালনা ঐশানী ধনী ও আবহ পরিকল্পনা প্রবর কার্যনির্বাহী প্রযোজনা প্রবর ও সুপ্রতিম প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি প্রযোজনা ফেরিম্যান অ্যান্ড কোম্পানি আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স সানডে সাসপেন্স শুনুন শুধুমাত্র মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে